মানুষের কল্যাণের জন্য আল্লাহ তারা আপনার থেকে কিতাব নাজিল করেছেন সর্বশেষ কিতাব মুকাম্মাল কিতাব যেটা কেমন পর্যন্ত সমস্ত ভারতের কামিয়াবের চাবিকাঠি সেটা হল কোরআনে করিম এই কোরআনে করিম আল্লাহর কালাম মোত্তাকি হওয়ার জন্য এটা সিলেবাস তোরা রাস্তার শুরু থেকে আল্লাহ তালা এভাবে দেখতেন মুদাহিনের মুস্তাকি যারা মুস্তাকি হতে চায় তাপরা অর্জন করতে চায় এই পেশা তাদের জন্য যারা হওয়ার সিলেবা সেরাতের মুস্তাকিমের উপর টিকে থাকার জন্য এই কিতাব আশা إن هذا القرآن يهدي للتي هي أقوم আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন যা থাকবে এই কিতাব থেকে বাইরে করে মুস্তাকিম উপরে কাজ রাখবে এই কিতাব বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان এই আয়াতের বলা হয়েছে হাত বাতিলকে স্পষ্ট করে দেয় কোরআনের আইন যদি কারো থাকে সে পরিষ্কার বুঝতে পারে এটা এটার বাতিল এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা একটা নির্দিষ্ট রাস্তা এটা আল্লাহ আহমদুল্লাহ আলাইয়ের রাস্তা পরিষ্কার বুঝতে কোনো আত্মহত্য এইভাবে কোরআন কোরআন কি ধরনের চিন্তা এর ব্যাখ্যা দেওয়া হয়েছে তবে সেই স্বার্থে মনে রাখতে হবে কোরআন কোন প্রাণীর নাম নয় নির্দেশ আল্লাহ তালা শুনাই দিবে নামাজ করতে হয় দেখাই দিবে এটা কোরআন দ্বারা সম্ভব না এই জন্য আল্লাহ আব্দুল কোন আসমানি কিতাব নাজিল করতেন তো কোন রসুলের উপরে সেটাকে নাজিল করতেন এবং তাকে দায়িত্ব দিয়েছেন যে কিতাবের যত মানুষ আছে এটাকে ক্লাসিক্যাল ফিল্ডে আপনি বলে দেন এবং তাদেরকে দেখায় দেন আর হজরত আদম আলাহাম থেকে শেখ নবী পর্যন্ত একই সিস্টেম শুধু কিতাব আল্লাহ চাইলে পাচ্ছেন আপনার থেকে দেবে কিতাব নাজল করে সকালে লোকেরা যখন ঘুমের থেকে উঠত তো প্রত্যেক আপনার কাছে এক কাঠমানি কিতাব পাইছে এটা আল্লাহ চাইলে করতে পারতেন করেন করেছেন কি তিনি উপরে রক্তকে দায়িত্ব দিতেন যাকে আজকে লাভ করে পরে আপনার উন্মতকে থেকে এবং এর মধ্যে যে আমল কথা বলা এইগুলোকে আপনি নিজে করে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি আল্লাহ এরকম আপনার আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি এর ব্যাখ্যা বিশ্লেষণ এটাকে প্র্যাকটিক্যাল দেখাই দেওয়া এর দায়িত্ব আপনার উপরে সব দেখা দেবে কিতাব যার নজর করা হচ্ছে তিনি দেখাই দেবে এই ধারাবাহিকতা শুরু থেকে শুধু কিতাব আসতে পারে নবী রসল যখন আসলে অপরাধীকে অনেক নবী এরকম আসছেন তাদের উপর কোন কিতাব নাগেল হয়নি তাদেরকে বলা হয়েছে আপনার আগে রসুল একটি কিতাব নাজিল করা হয়েছে ওই অনুযায়ী আপনি চলেন এবং আপনার মধ্যে ওই আমল শিখাই দেন তো দেখা গেল শুধু কিতাব না হয়নি রসুল নাজেল হয়েছে তবে ক্ষুদ্র অক্ষর বা ক্ষুদ্র ভাবে এটা আসতে হবে যার কথা বলি কোন কর্মকে তার না বলা হবে আগে একটাকে ফলো করতে বলা হবে একটা গুরুত্বপূর্ণ পায় যা আমাদের খেয়াল রাখতে শুধু কেতাব এটা আলাদা আলোচনা করেন যদি করতেন অর্থ মানুষের হেদায়ত পাওয়া মুশকিল এটা করেন তোমার শুধু নবী পাঠাচ্ছে দেখো মুসলমানকে রাখলেন নেই এর দ্বারা বোঝা গেল যে দিন শিখতে হলে শুধু কিতাব যথেষ্ট না আমি যে কথাটা ব্যাখ্যা করতেছিলাম এর এছাড়া এই কথাটা বোঝার উদ্দেশ্য কোরআনে অনেক রকমই আছে হাত বাচ্চার মধ্যে বাচ্চা করে যায় জান্নাতের দেখায় সব কিছু এই সব পরেও শুধু কিতাব জন্য যথেষ্ট না ওই কিতাব নবীর রসুন থেকে উঠতে হবে তাদের প্রমাণ পর্যায়ে এই কিতাব হাতে করতে হবে তখন হৃদায়ত পাবে যখন নবী রসুলদের সিলসিলা নবী রসুলদের ধারাবাহিকতা শেষ হয়ে যাবে আমাদের নবী আখরি নবী কোরআন কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাদেরকে তুলে ধরছে ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন জামা রসুল মোহাম্মদ রসুল্লাহ সমস্ত নবীদের সিলমহ সিলমহ সবার শেষে লাগানো হয় একটা সরকারি চিঠি সিলমহ তখন লাগে যারা আর কোন রাজ থাকে না এখন সিল ফেলে আমরাও সবার লিখি লেখা হয় দর্শনা দেওয়া হয় সব শেষ দেখা যাচ্ছে যে ফিল্ম দ্বারা রাস্তা কাজ উপরে আপনি পাঠান স্কিম মানে এখানে আমি নতুন কিছু ঢোকানো যাবে তো কিন্তু তাদের আমাদের রসুল সাল্লাহামকে বলা হচ্ছে তো আপাত আমার নাকি সমস্ত নবীদের জন্য সিল মহর সিল লেগে গেছে মহর লেগে গেছে আর ঢুকতে পারবে এই আয়ের ব্যাখ্যা করতে আমাদের শ্রী অপূর্ব বিল্ডিং এত সুন্দর এত মনোরম এত মানে মনোরম আকর্ষণকারী যে এইরকম বিল্ডিং দেখা যায় এত সুন্দর সব তার সমস্ত তার অংশ এত সুন্দর প্রত্যেকটা অপরূপ কিন্তু পুরা বিল্ডিং এর মধ্যে একটা জায়গায় একটা ইতিহাস জায়গা খালি আর সব দিকে এত পরিপূর্ণ এইরকম কোন বিল্ডিং হয় এখনো যারা দর্শক দর্শনার্থী খুব প্রস্তাবনা করতেছে যে বিল্ডিং আমরা জীবনেও সব ঠিক আছে কিন্তু একটা জায়গায় আছে তারা আসতে করতে এইখানে একটা জায়গা এত সুন্দর বিল্ডিং এত পরিপূর্ণ বিল্ডিং কোন সামান অভাব এখানে নেই তার মানুষের যা প্রয়োজন হতে পারে সব অবস্থা সব ঠিক থেকে একটা জায়গায় খালি গেছে কৃষি গ্রুপে গ্রুপে এর সাথে দিলে এখানে তার বাবার হওয়া ঢুকবে এই সবার একে এই উদাহরণ দেওয়ার পরে আল্লাহ রসুল আমি মোহাম্মদ রসুল্লাহ মনে করি ওই বিল্ডিং আর আমি হলাম ওই ছেলেকে ওই শেষ ইচ্ছা খালি ইচ্ছা আমি দুনিয়াতে শিখছি ওর ইচ্ছা লেগে গেছে এখন মধ্যে এক বায়ু করা করবো খালি একদম পরিপূর্ণ কোথাও করো লক্ষ রাখার জায়গা এই একটু জায়গা এরকম নাই আল্লাহ রসুল করতেছেন বিল্ডিংটা নব্বই বিল্ডিং আর একটা বিল্ডিং খালি ছিল আমার আগমনের আগের দৃশ্য আমি যে পাত্রি নাই ওই জায়গাটা ছিল আমি এসে গেছি ওই জায়গাটা পরিপূর্ণ হয়ে একটা নব্বই বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে পর্যন্ত আর কেউ যদি নব্বই দাবি করে মিথ্য তার আপনাদের জমিটাও সব বেদান হয়ে গেল যে আপনি নবী আবির করলেন আপনার দলিল দলিলটা আসলো দলিল যদি আমার বুদ্ধি আসে তাহলে আপনাকে নবী দিতে পারবো আর দলিল যদি না বুঝে আসে তাহলে আমরা তাহলে তো সম্ভাবনা রয়ে গেল দলিল যদি আমার বুদ্ধি আসে তাহলে মানলেন খালি করে এই নবীকে কোথায় রাখবেন ইট একটা খালি ছিল ওটা গেছে এগুলো তাহলে কেয়ামত পর্যন্ত আর কোন নবী নতুন নবী আর স্কোপ নেই যদি কেউ দাবি করে তা যদি কেউ তাকে নবরী সব হয়ে যদি কেউ দলিল চায় সব দাখিল হয়ে যাবে দলিল চাই দলিল চাওয়ার জন্য একটা সম্ভাবনা আছে এই জন্য সে রসুলের সেখানে পরে তো কিন্তু দাঁড়ায় গেল একজন আত্মার আঘাত নেমান আরেকজন হ্যাঁ সেই ইয়ামামার মধ্যে ইয়ামামা সেখানে এক কবিলায় বড় হারিমের মধ্যে একজন ধরে গেল মুসাইল্লা মাত্র তারা একজনে ধরে গেল নবীর দাবি ধরে গেল মুসাইলামা তোমরা আগামতে লাগলো আস্থা দেওয়ার না মুসাইলামা তারা করলা আগামতে লাগলো চিন্তা বিল্ডিং এর পরে আর কোন নবীদের দাঁড়ায় আত্মপ্রকাশ পাবে তার সুযোগ দলিল চাওয়া সফল করে দেওয়া কোরআন একশো আয়া এই হাদিসের দুশো হাদিস ডক্টর রফিল ইসলাম হুকুমাত ছিল কত্তল করে দিল ইসলামের হুকুমাত যখন খতম হয়ে গেছে তখন তারা এসে এই ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশটা এখন দাঁড়া করে দিচ্ছি এখন দাঁড়া করে দিচ্ছি গোলাম আহমদ গোলাম আহমদ লোকমাতা দাবি পাকিস্তানের সাগরিয়াল শহর সাগরিয়ার একটা শহর ওই শহরের বাসিন্দা ছিল এই তাকে বলা হয় গোলাম আমার সাগরিয়ান শহর সংশ্লিষ্ট করে বললাম সমস্ত ওলামা জবাব কথা দিল যে ইংল্যান্ডের বিরুদ্ধে ঝাঁপ করা সহজ হয়ে গেছে তারা অন্যভাবে এই দেশটা দখল দখল করে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে ওলামায় কেরাম করে সব করে রেখেছে হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিচ্ছে এদের দুটো তখন এই গুলাম আমার চালিয়ে সে ফতোয়া ইংরেজরা এদের জাতির জন্য আমরা বিশেষ আল্লাহ রহমত নিয়েও তারা এখানে আছে তাহবুল্লাহ তাদের বিরুদ্ধে জেহাদ করা আরাম তাহবুল্লাহ এই এবার হচ্ছে আজীবন কিন্তু আমি করবো একবার তাহলে আমি হিন্দু রাজনীতির অপেক্ষা করতে আমি বিরোধী একবার রইল যে আমি বেতুল্লাহ আমি যে আমি রাস্তা কেমন কি কথা বলবো ইংরেজদের পক্ষে অনেক কথা দিয়েছে আর এগুলো দুর্ভাগ খারাপ ছিল এগুলো দাবি করছে এমন গভর্ন দাবি করলো জবান আনাও মুশকিল জবানে আনাও মুশকিল একশো জঘন্য দাবি সেই দাবিটা বোঝা যায় যে সে একজন মহিলা সে বলল যে বাবু ইলাহি যে আমার মেইন দেখার জন্য চেষ্টা করতেছে সে কোনো দেখতে পারবে হ্যাঁ তার করছে এখন বাচ্চা হয়ে গেছে তার মেইন বন্ধ হয়ে বাচ্চা হয়ে গেছে চাকরি কি হলো তাহলে আল্লাহর কথা বলবো কি বিভ্রাম আসছে দেখো এই ইংরেজদের গোলামি করতে যায় নাম তো গোলাম এবং সে যেখানে কথা বলতো কথা বলতো যে আল্লাহ আমি যদি সত্য নদী না হই আমার মৃত্যুর জন্য খুব খারাপ অবস্থায় হয় তার এই দোয়াটা কোরআনে এটা আবু জাহাল দল আপনারা করেছেন ওর সাথে প্রুফ মিলে আবু জাহাল দল আল্লাহ আমরা মক্কা প্রাচী করছি প্রাচীনের কোনো হয়ে গেছে তুমি আমাকে ধ্বংস করে আমাদেরকে হাত মতো করার তফিক দাও আমরা বাতিল হয়ে থাকি আমাদের হাত মতো কিন্তু এত অস্ত্র হয়ে গেছে আবু জাহাজ যা বলতেছে আল্লাহ ইনসান হাদা ওয়াল হক فأمطر علينا رسالة من السماء কোরআন আল্লাহ আমাদের বাতিল হয়ে থাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি হকের হয়ে থাকে আমাদের মক্কাবাসীর উপরে আপনি আসমান থেকে পাথর করে আমাদেরকে ধ্বংস করলেন দোয়া হলো তোমার দোয়া হলো এই কথা ঠিক আবু জাহাজের দোয়া হলো জাল্লা আমি মিথ্যা হলে হয়ে থাকি আমার মৃত্যুর খুব করুণ ভাবে হয় বেইজতে ছাড়তে হয় দোয়া হবে তার বলছিল আমি যদি বাতিল লোকে হয়ে থাকি তাহলে আমার তৌবা করে এর ভয় ছেড়ে দেওয়া তৌফিক আসবো এই দোয়া এই দোয়া আল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করছে এবং একবার তার কলেরা হয়ে গেল দুই চারবার আপনি গিয়ে আর যাওয়ার শক্তি নেই আর যাওয়ার শক্তি নেই তখন সে একবার অনেক ভক্তপুর গেল ও যেমন তো পাখা ভ্যাকসিন হয় নাই রাস্তার একদিন ছিল বাড়ছে বাসটা যাওয়ার পর গেছে এত দুর্বল হয়ে গেছে যা শক্তি পায় নাই কেউ স্বামী কেউ মালিকী কেউ হামল কেউ বাইরে গায়ের মোকাবিলা করলেন আলাদ বললেন এই নামে কোন অস্বীকার ছিল না তারা এই চালু তার নাম হল মৌলানা মোহাম্মদ হুসাইন পাতালবি একটা জায়গার নাম ওই জায়গায় থাকতো ওই জায়গা থেকে সম্পৃক্ত করে বলা হয় বাটার লাভি এই লোক এই নামটাও পাস করেছিল ব্রিটিশে আহলে হাফিজ নামটাও পাস করেছে ব্রিটিশ গভর্নমেন্টে তারপরে এই লোকটাও ফাঁকা দিল গোলাম আমরা চাকরিয়ানের সাথে শুরু দিলে যে সাথে ইংরেজরা আসছে মুসলমানের জন্য বিশেষ রহমত এদের যুদ্ধের বিহার করা হারাম এই আরো আছে বিশেষ করে এই দুইজন সেই জামানায় ব্রিটিশদের পক্ষে ফতোয়া দিল ওরা আর ডাবরাদের বিরুদ্ধে ফতোয়া দিল এই আলাদিদের উদ্যোক্তা পরামর্শ সেই ফতোয়া বহু লোক এদের সফরের পরে ওরা হয়ে গেল গোমরা হয়ে গেল হাজার হাজার লোক এই গোলাম দাবি করলো এখন মূল হয়ে গেল এমনকি সেই কারণে হ্যাঁ পূর্ব ছিল প্রথম পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার জাফরুল্লাহ খান সে পর্যন্ত এই গুলাম নাম তো বুঝতে পারেন কিন্তু এর উন্মত বেইমান হয়ে অনেক মুসলমান এই মৌলী হুসাইন আহমদ পরবর্তী ভক্ত হয়ে বুঝা গেল আমার কাছে চার ইমাম মানা দরকার কি চার ইমামের একজন মানা দরকার কি আমরা সবাই আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে তেইশ বছর মাথায় পূর্ণাঙ্গ এর দামে অনেক পরিবর্তন আছে একটা মানে আমাদের কথাও বলে মসজিদে যাওয়ার সময় নিচে যায় এক জামানা সুস্থ লোকেরা রোজা না রেখে শীতের হয়ে গেছে সুস্থ লোক এগুলো রোজা না রেখে কোনো বিষয়ের গম বা আটা একটা গরিব লোকের দিয়ে দেয় রোজা হয়ে গেছে পরে থাকে না রোজা দানা হয়ে গেছে অনেক রোজগার আছে রোজগার আগে কোনোদিন দিত না এইভাবে অনেক করতে পারে ইসলাম একদিনের করা যায় আস্তে আস্তে আস্তে কিন্তু হাজির তেইশ সব হল যে রহিত হয়ে গেছে ওটাও আছে যারা চূড়ান্ত আসছে ওটাও ওটা বাতিল করা কিনা আল্লাহ তোমাদের ইমামদের নাজুর হয় তারা হয়তো আসছে না বসছে না অর্থ তোমরা বসে একটা না বলবো অর্থাৎ মৃত্যুর আগে তিনি যে বসতে আমাদের আওয়াজ করলেন বসতে পিছনের সারা সব কি বোঝা গেল মধ্যে এখন আপনি হারিদ্রাকে দুই রকম আছে তখন আপনি কি করবেন বসে পড়া শুনতে পাবেন এবার পাঠকগুলি বসে লাভ করছেন আমার দাঁড়া এসে নামগুলি হয়ে গেছে তখন তার মাথা ঘুরতে থাকবে আল্লাহ দুর্গাপুত্রকম হয় হয়ে যে সব একটা এই এইভাবে সারা লোকের জন্য সারা করে হাদিস চর্চা করা কোন উৎপন্ন মাধ্যম ছাড়া এটা গোমরা হওয়া কোন সাধারণ লোকের জন্য সরাসরি বুখারি বুখার ধরে চর্চা করুন বাংলা অনুবাদ থেকে একটা কোনো গোটা যায় অনুবাদ ভুল করে অনুবাদ করে ও অতিরিক্ত করুন তার সে তৃতীয় লোক করেছিল সেটা একটা ভুলে গেছে একটা না ছুটে গেছে একটা না ছুটে গেছে একটা এইটুকু এলাম নেই যে অনুমান ভুল হয়ে গেছে তাই যে অনুবাদ করছে দেখ করো তার নেশা করো বিঘ্ন করো এটা ভুল এটা না লাগবে এই ধরার যোগ্যতা তো তার নেই সে সরাসরি আর বুঝবে না আছে আলমের সহযোগিতা তার আপনি একদম ಅಪರಾಧ ಹಾ ಸರ್ಕಾರ ಅವರು ಸರ್ಕಾರ ಪ್ರವಾಸ ಹೋಗ್ತಿರ್ತಾರೆ ಬೇಸಿದ್ರೆ ಮಾಡೋಣ উপকার রাষ্ট্রনীতি করে যেগুলো সম্পর্কে টিকছে যেগুলো অভিহিত হয় নাই ওইগুলো রাখা উচিত আর যেগুলো এক জানার ছিল তারা বাতিল হয়ে গেছে ওর কোনো কথা এখানে রাখা হয়নি এখানে বলেন সব আমার কথা এখানে তো আমি আমার কথাটা প্রকাশ করতে চেষ্টা করতেছিলাম একা হাত কাজ করতে গেলে মুশকিল হবে হাত দিয়ে কাজ করবে মুশকিল তোমরা হবে আর এক যখন আপত্তি পাবে তা হাত দিয়ে দেখলাম তারা তুলনা বাবা হাতে আমাদের তাহলে আমার কোনো খেলতে পারবে না কিন্তু ওই হাতে যে রহিত হয়ে গেছে এক মসজিদে রসুল্লাহ মসজিদে ঘর বেঁধে রাখবে আপনার ব্যাপারে তুমি নিশ্চয় প্রত্যেকের কাজ তারা হয়তো হাদিসের মান পাবেন যে এই হাদিসে ওদের অভিহিত হয়েছে কারণ আল্লাহ রক্ত এক মসজিদ দেয় তারা ওটা শোনে নেই ওদের আপনার হাতগুলো দেয় সেগুলো রফেয়া দেয় এটা নীতি ধরে গেলে এটা এটা ধরতে সমস্যা কোর্ট হয়ে যায় গণমার চক্রে আল্লাহ রসুল ওই লাগে যে তাদেরকে পাইলে পুরো এখন ওটা করতে আমরা দেখো শুধু তাদেরকে রাখলাম না কান্নাহা আপনার উপায়ের সুমুখ কেন তোমার বাবার হাতের দিকে রাখে অহংকারী ঘোড়ার ঘোড়ার লেজের মতো অহংকারী ঘোড়া যায় সে লেজকে স্থির রাখতে পারে সে লাইফ দিকে খারাপ হাত হয়ে এরকম নিজে হাত পাবে তার মানে এক গ্রামালা ছিল যেহেতু তার তিনশো ষাট ফুটার খাই আছে তিনশো ষাট ফুটা খাইলে এক ফুটা তবে হাত তোলা মানে হলো কি আমি আল্লাহ মারতে যত কিছু আছে সব কিছু থেকে ভুলে দিলাম আল্লাহ মানে আল্লাহ কি আল্লাহ এত ঘোরা ছাড়িয়ে আসছে এটা দিলের থেকে বের করার জন্য সেই জামানা বারবার করতে পারবো না বারবার গাড়িগুলাকে ঠিক করে ভেবে তো আল্লাহকে ঠিক করে রাখো কিন্তু এক জামানার পরে তো ওটা ওটা তো আল্লাহ বসে গেছে বলবে এক জামানা আল্লাহ কি হয়েছে কলের মধ্যে বসে গেছে এখনো তিনশো সাক্ষতার আল্লাহ মনে করেছে এখন এখন তো কোনো প্রয়োজন নেই আল্লাহ রসুল আদায় করে দিলেন এছাড়া আমরা বলতেছিলাম সরাসরি হাজির ইস্তেসারত করা যাবে না উৎপাদন না করুন তাহলে এখানে বুঝাইতে চেয়েছিলাম যে কোরআন কিন্তু সব কিছু আছে কিন্তু আপনি ডাইরেক্ট গেলে তোমরা হয়ে যাবে আগে নব্বই আমাকে বিদ্রাস করতে হবে তাও সে কোন আলেন না এছাড়াও কোরআন হাজির বলে দেওয়া হচ্ছে কোন আলেন আলেন আল্লাহ আলেন তাও ইজমা গাইতে হবে যে কোন আলেম হলে আফগানে আলেম কারা বলবে এটা হলো কোরআন দিকে বলবেন إنما يخشى الله من عباده العلماء সক্ষম তাকে বলে যারা অত আল্লাহ ভয়ে পরিপূর্ণ যার অন্তর আল্লাহর ভয় পরিপূর্ণ তিনি কি গুণা করতে পারে সাপে ধরা যদি আপনার থাকে আপনি খাবেন ভালো আছেন আপনি যদি আগুনের ক্রিয়া সম্পর্কে জানেন আপনি আগুন হাসছিলেন আল্লাহ ভাই আল্লাহ কত শক্তিশালী আপনার খুব আনন্দ এইটা আলোক দিলের মধ্যে ভাবতে হবে সে হঠাৎ আলো এর অর্থ হল তার জীবনে কোনো গুণা দেখা যায় সে কোনো গুণায় তার অন্তরে আল্লাহ ভয় আছে সে কোনো ঘোড়া করে হঠাৎ একটা ঘোড়া হয়ে গেছে ভাই সবচেয়ে কান্নাকে যুক্ত অবরোধ করবে বোঝাও হবে না একটু নবীদের কাম বিলকুল বোঝা হবে না নবীদের সেবা নবীদের মা আসুন বিশ্বাস করা ব্যয় তাদের ক্ষমতাপ্রাপ্ত হওয়া ঘোষণা করতেছে বা বলেন ভালো না বিশ্বাস না কিন্তু এইটা আলোচনা করতে পারে করতে তাহলে কোরআন আলো হবে আল্লাহ ভয় হবে ও আজ দ্বারা সে বুখার মুসলিম পড়তে পারে কিন্তু এই আয়াতের কারণে আলমের খাতা থেকে মরে দিতে হবে আলমের খাতাতে কি ডেলি তাদের যে আলেম তা পায় লোকের চিন্তা করতেছে সে কোনো রাস্তা না যে পীরে মহিলার নিচ্ছে মহিলারা নিচ্ছে পাথরায় দিচ্ছে মুখে ফুট দিচ্ছে আমার উনি বলেছিলেন কারণ তোমার তোমার মেয়ের লোক তোমার আমার সাথে কথা থাকে ঠিক অর্থাৎ এই কথা আল্লাহ রসুল সম্পর্কে বলেন অর্থাৎ তিনি উন্মতের জন্য পিতা সহকর্মী এবং তার বিপরীত বলা হয়েছে কোরআনে ও আগ্রহ তোমরা আধা প্রথম পিতা আমার রসুলের দিদির তোমার জন্য মা দিদি যদি মা হয় রসুল কি হবে পিতা বলল জীবনে কিন্তু পর্দা ছাড়া উল্লাঘনা কোনো মহিলার সাথে কথা বলেন কোন মহিলাকে হাতে হাত দিয়ে ইসলাম রাখেন নেই এর হাতে চাপ থেকে মায়ের কাছে জীবিকা রাখলেন আল্লাহ একা কোরআন করে এটা কিন্তু টেলিভিশনে বলা এটা কিন্তু হ্যাঁ, ইন্টারনেটে বলা হবে কেবল আমার মেরে আমরা নিজেরা বিশ্বাস করবো আল্লাহ জ্ঞান করবার দিচ্ছে আমরা বিশ্বাস করবো প্রস্তাব করা দিচ্ছে ইন্টারনেট মেলা করবো তারাও মনে হচ্ছে তারা অন্য দেশে গোড়া করছে এটা আমাদের সতর্ক থাকতে হবে যে একটা বিশ্বাস করবে সে কোরআন বিশ্বাস করবে সে হাদিস বিশ্বাস করবে আপনি গোবরা হয়ে যাবে আপনাকে আরো বিশ্বাস তাদের খাওয়া আপনাকে দিন শিখতে হবে তাদের খাওয়াতে তাদের খাওয়াটাকে বসে আপনাকে দিন শিখতে হবে যেভাবে সাহারা গ্রাম রাজি শিখছিলেন ওইভাবে শিখতে হবে একা বিশ্বাস করবে দিনটা খাওয়া যাবে না আয়োজন দ্বারা আসতেই হবে কোন আলেন তার কাছে সহি না এবং যার আশা এলে অনুযায়ী আমরা এবং কোন গুণা অভ্যস্ত না কোন গুণা হয়ে অভ্যস্ত না পাতা পাতা গুণা হতে পারে অভ্যস্ত না গুণায় অভ্যস্ত ব্যক্তি সবসময় আলে আল্লাহ হলি হতে পারে না আল্লাহ হলি হতে পারে না আর তার কথা বলা হয়েছে সরকারের আয় হওয়ার জন্য সে মন্ত্রী মিনিস্টার বড় বড় মালদারা পাখি এদের সাথে দুনিয়া আচরণ করার জন্য উঠা উঠা কানে আলো হতে গেলে আর সত্তর লাগে আল্লাহ الدين ما لم يخالط الأمراء ওলামাই কেরাম দিনের আরম্ভ হোক ততদিন পর্যন্ত ততদিন সে আমির মারা মন্ত্রী মিনিস্টার বড় বড় বিজনেসম্যান বিগম্যান এদের সাথে নিজের দুনিয়া হাসিল করার জন্য লেখা না করবে ততদিন শক্ত লাগে দেওয়া যখন কোন আলেমপুর মুখের মুখে আল্লাহ আল্লাহ দিন নষ্ট করে আল্লাহ দিন জবাই করে তারা তাদের দুনিয়া ঠিক করত দুনিয়ার মাল রোজগার করত এই হাদিস ক্রিয়ার উপর দিল মক্কায় আল্লাহ হতে গেলে এটা করে ঘটত মতলব চিন্তি করার জন্য হাসিল করার জন্য এই প্রশাসন যারা আছে এদের সাথে উদাহরণ আছে তারা তারা তো তারা আশারি করেছেন তারা কে শিখু তারা আলিয়ামের দরবার পুলিশ করতাম সে যাবে তারা যখন আগে তাদের প্রশংসা করা হয়েছে মেহমান আমির ইলা বাহাদুল ফকির ওই প্রশাসক পরিশ্রমী অনেক উত্তম যে দিন শিক্ষা দেওয়ার জন্য কোনো আয়োজন করা যায় মেহমান আমির ইলা বাহাদুল ফকির অফিস ফকির ইলা বাহাদুল আমির আর ওই আলেম ওই নিকৃষ্ট পুরাই তৃপ্ত নাকি দুনিয়া হাতে করার জন্য এই বড় বড় লোকের দরবারে যাতায়াত করে আর তখন মন্ত্রী মিশ্রাকে দেয় তৃপ্ত আর দিন পাওয়ার জন্য দিন পাওয়ার জন্য এই না দিনের গেলে ওরা লোকদের একটা বড় খাওয়া পক্ষে তার লাভ নেই কিচ্ছু হয় কারণ এই হুজুর দরবারে গেলে ওরা হুজুরের কথা আমি আমার ভাই এমন বস্তুর আমাদের ভাই তারা দুনিয়া দেয় এতে তো হেদায়াত আছে শুধু আল্লাহ করার এই হাতে পরিষ্কার করে তো এলাম থাকতে হবে আল্লাহর দায়িত্ব অভিহিত হলে আলেমদের সহজ করি সে আলেমকে যে কোনো আলম আল্লাহ তো আর গ্রামায় আসল নকল আসছেন প্রত্যেক গ্রামায় আসল নকল আলমদের মতন আসছে আগ্রহ আলম আছে তকরল আলম কারণ আমাদের বাংলাদেশের পরীক্ষা নেওয়া হবে বাবুর পড়াচ্ছেন কি জন্য পরীক্ষা নেওয়ার জন্য আলোচনা যদি পরীক্ষা না থাকে পরীক্ষা হবে আর দুই প্রকার হয়েছে এখন পরীক্ষা হবে যারা আপনার আপনারা খুঁজে বের করতেছে আল্লাহ আপনার যারা এসেছে তা আমি আর যারা এই দুনিয়া দ্বারা কি দুনিয়াতে বা আল্লাহ বের করতেছে ওদেরকে দিয়ে দিয়ে দুনিয়া ঠিক করতেছে ওদের কাছে কিন্তু আল্লাহর কথা অজন্য যাই রায়ের জন্য তো চাকরি উন্নতির জন্য সূর্য বন্ধ দিলে চাকরি উন্নতি হয়ে যাবে আমার সমর্থন হয়ে যাবে তা আমাকে যে আজকালে বদলি করা দিচ্ছে সেটা হুজুর ঠেকাই দিচ্ছে প্রশাসন লোকরা তাদের সাথে হাতিয়ার নিয়ে এক লাখ টাকা না দশ না দেখতে পারবেন হ্যাঁ তুমি কি করবে পরে লক্ষ টাকা উপর লক্ষ টাকা এটাকে বললে আমার বরফ দিকে ঠেকাই এরপর কি হয়ে বসতে এইভাবে টাকা কামানো টাকা কামানোর জন্য আর বস্তুবিষ্ট না আপন রাখে না তাহলে এই ধরনের লোক যারা ভণ্ড এদের কাছে দেখে আসতে দেওয়া হবে ভণ্ড কিন্তু যারা বস্তুবিষ্টারা শহীদ খুব করছে অর্থ মাত্রাও নেই তারা খুঁজে খুঁজবে এই ধরনের কথা আস্তে আস্তে গুরু আছে আপনারা গুরু হলো না আপনারা গুরু হলো গুরু হ্যাঁ? এইভাবে জোর বড় আওয়াজ মানুষকে গুমরা করে এই সিলসিলা চালু যে কোনো আপনারা সন্তুষ্ট হবে আর আসছে দিল্লি তখন আল্লাহ পারে বাপক থাকে আর বিরাট দুদিন আমি নষ্ট করে না এখানে পার্থক্য করে রাখবে এরপর ওজন না হয় যেগুলোকে বাচ্চা লোক পর্যন্ত বসে দেখবেন তারা কাজ নিয়ে গেলে ওই না না এই মানুষ তাহলে তার কাছে এরম থাকতে হবে এরম অনুযায়ী আমল থাকতে হবে এবং সে গুণা আপত্র না হইতে হবে গুণা আপত্র মহিলাদের এই ধরনের চিন্তা নেওয়া হ্যাঁ কপালে চিন্তা করা তেত্রিশ তলাবারে কপালে চিন্তা আছে চার নম্বর একটা বর্তমান জন্য এই রাষ্ট্রীয় প্রশাসনের এই বলটা পেছনে কোথায় যায় কিন্তু এই সমস্ত ভট্টগুলি থেকে আরো পাওয়ার নিয়ে আসবে এক হাতে ব্রেড আর হাতে দৌড় বাপ মাকে বাপ মাকে প্রগতি উঠাই নিয়ে আসবে আসলে কিন্তু আপনার না ওটা ওটা ঠিক আমার বাপের আকৃতিতে একটা দিন হারিয়ে হয়ে এই ঘন্টা তাবেদা অনেক দিন থাকবে তারা আসবে তো এটা বলা কথা কোথাও এক পরিষ্কার তা আপনি হাতখানে আনার সাথে আসেন এই দুনিয়াদার সরকার তার একশো মিটার তার একশো আর একশো সামনে বেগুলিকে মতো কেন্দ্রের মতো বানানো তার আপনার সামনে এই ধরনের কেন খোঁটা আপনি তোমার তার সাথে খুব কত টাকার জন্য নষ্ট হচ্ছে না তার ঘটক হচ্ছে টুকরা টুকরা নষ্ট হয়ে গেছে তখন কি অবস্থা হয় তাৎকায় মানদার যদি না হয় সে শিখতে পারবে এইভাবে সত্যগুলো মনে করে রাখতে হবে তা না হলে আমরা তো অন্য কোথাও যায় তো আমরা দিন দায় আচরণ করতে পারবো না এবং আমাদের দ্বারা এমন কাজ হবে যে সুতরাংকে আনন্দ পাইব আজকে খ্রিস্টান ছেলেরা হ্যাঁ তারা বিহারের নামে ইসলামের হুকুমত নামে এই সংস্কারকে কার্যকর করছে এরা একজন হাতে হ্যাঁ এই বিভ্রান্ত করছে তোমরা করছে তাদের যদি এমন কাজ করে দিচ্ছে আমরা চালাই বস্তু চালাই আমরা করি আমাদের আমি করা এই হলো কোনো কাজ করতে হ্যাঁ? এটার পর রাষ্ট্রীয় সাথে মোকাবেলা করার জন্য আমেরিকা টাকা দিয়ে আফগানিস্তানে এই বড়গুলো আফগানিস্তান তৈরি টাকা আমেরিকা দিল রাশিয়ার সাথে মোকাবেলা তৈরি দিয়ে আর বুঝতে পারতে দিতে পুষ্প আমেরিকা আছে